নিভে যায় যে আল্লাহ আমাদেরকে এখনো পর্যন্ত ইমানের হালতে থাকার তৌফিক দিয়েছেন তারই বারগাহে শুক্রিয়া আলহামদুলিল্লাহ মহান কারণিক দয়াময় আল্লাহ পাকের বারগাহে কাতর প্রার্থনা তিনি যেন শেষ পর্যন্ত ইমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ আমিন দরুদ সালাম বর্ষিত হোক সেই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি যিনি উম্মতকে সতর্ক করে জানিয়ে গেছেন কিয়ামতের আগে এমন এক সময় হবে মানুষ ইমান নিয়ে বেঁচে থাকা এত কঠিন হবে যেমন জ্বলন্ত আঙ্গারকে হাতে নিয়ে ধরে থাকা কঠিন মোটামুটি আমরা সেই পর্যায়ে এসে গেছি বা কাছাকাছি সময়ে এসে গেছি এতে কোনো সন্দেহ নেই এমতো পরিস্থিতিতে আমাদের করণীয়টা কি রসুল্লাহাম যখন কিংকর্তব্য বিমূর হয়ে গেলেন যেই সমাজে আল্লাহ নবীর আগমন ঘটেছিল সেই সমাজের পরিস্থিতি নৈতিক অবস্থা চারিত্রিক অবস্থা এমন ভয়াবহ ছিল যে বর্তমান প্রেক্ষাপটের চেয়েও বেশি ভয়াবহ চরিত্রহীনা দেহ ব্যবসায়ী মহিলার বাড়িতে ফ্লাগ টাঙিয়ে দেওয়া থাকত এবং ঘোষণা দেওয়া থাকত এই যে ফ্লাগ উড়ানো আছে এই বাড়িতে রান্ডি মহিলা পাওয়া যায় এই বাড়িতে যে কোনো মানুষ ঢুকতে পারবে ঢোকার পারমিশন দিয়ে লাগ টানিয়ে দেওয়া হতো এবং ওপেনে এই কাজগুলি হতো এখনো আমাদের দেশে পৃথিবীর বড় দেশের বড় প্রেসিডেন্ট ইফটিজিং এর ডায়ে আদালতে দাঁড়ে কাঠগড়ায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে এখনো চরিত্রহীন লম্পটেরা সামাজিকভাবে যথেষ্ট ভীত সন্ত্রস্ত থাকে এবং সামাজিকভাবে যথেষ্ট তাদেরকে ঘৃণার চোখেই দেখা হয় এখনো তারা হাজারে লাখে এক একজন ব্যতিক্রম ওরা হল প্রতিবন্ধী প্রতিবন্ধীদের হিসাব আলাদা প্রতিবন্ধীর বুদ্ধি কম ও জানে না কোথায় কি করতে হয় কিন্তু যার ন্যূনতম কমন সেন্স আছে সেও কিন্তু অন্যায় কাজ করার পরে যখন ধরা পড়ে তখন অবশ্যই মাথা নিচু করে থাকে সে যত বড় শক্তিশালী হোক না কেন কিন্তু জাহেলিয়াতের জামানায় এমন অবস্থা ছিল একজন আর একজনকে ডেকে বলতো তোর মায়ের ওই বাচ্চাটা আমার তোর বাপের না ওটা এবং বড় বড় ধনাঢ্য পরিবারে ধনাঢ্য যুবকদের কাছে কুলীন বংশের যুবকদের কাছে নিম্নবর্ণের মানুষগুলি তাদের স্ত্রীদেরকে পাঠিয়ে দিত ওখান থেকে উন্নত জাতের উন্নত বংশের নসল ধারা প্রবাহিত করার জন্য কুরাইশি যুবকদের কাছে পাঠিয়ে দিত নিম্ন স্তরের আরবের নিম্ন গোত্রের মহিলাদেরকে কুরাইশি যুবকদের দ্বারা যদি তারা গর্ভবতী হয় তাহলে ওই কুরাইশি বংশের রক্ত কিছু তাদের ভিতরে এসে গেল কেমন ভয়াবহ পরিস্থিতি এবার আপনি অনুমান করুন যে আজকে যেই ভয়াবহতা তার সে নবীর জামানায় এই চারিত্রিক বিপর্যস্ত অবস্থা আরো বেশি ভয়াবহ ছিল এখনো জেনাকাররা অহংকার করে বলে আমি করেছি এটা মাথা নিচু করে থাকে এখনো নষ্ট মহিলার বাড়িতে প্লাগ টানানো হয় না সে গোপনে এই কাজগুলি করে উপরে ভালো মানুষ সেজে থাকে এখনো কেউ নিজের স্ত্রীকে এইভাবে উন্নত বংশের নসল ধারা রক্ত নিজের বংশে প্রবাহিত করার জন্য সেখানে পেশ করে না কিন্তু তখন তা করত এটা ছিল রসুল ইসলামের জামানার চারিত্রিক অবস্থা আর তাওহিদের অবস্থা কি ছিল তাওহিদের অবস্থা ছিল আমাদের চেয়ে সেরেকের অবস্থা কেমন ছিল আমাদের চেয়ে বেশি আমাদেরটা বেশি ভয়াবহ তাদেরটা ছিল তুলনামূলক হালকা أعوذ بالله من الشيطان الرجيم فإذا غشيهم موت كالذلل دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر فمنهم مقتصد وما يجحد بآياتنا إلا كل ختار كفور আল্লাহ পাক বলছেন যখন বিপদগ্রস্ত জাহাজ সাগরের বুকে ডুবু ডুবু ভাব বিশাল বিশাল পাহাড়ের মতো ঢেউ এসে পানির জাহাজকে ডুবিয়ে দিবে এরকম পরিস্থিতি তখন তারা খালেজ দিলে আল্লাহকে ডাকত যখন বিপদে পড়ত তখন খালেজ দিলে আল্লাহকে ডাকত আর যখন বিপদ কেটে যেত তখন তারা গায়রুল্লাহকে ডাক রসুল্লাহ সাল্লামের জামানার পূর্বের জাহেলিয়াতে রসুল যে জামানায় আসলেন সেই জামানায় মানুষ বিপদে পড়লে খালেজ ভাবে আল্লাহকে ডাকত সে যত বড় মুশ্রেক হোক না কেন আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে আর যখন বিপদ কেটে যেত তখন তারা গায়রুল্লাহর সঙ্গে শরিক করত তাহলে সেই জামানার শিরিকের চেয়ে আজকের জামানার শিরিক বেশি ভয়াবহ নৌকারা আসে যায় পাটেতে বুঝাই দেখে কি যে খুশি লাগে কি করে বুঝাই বাদলে বদর বলে তুলিয়া বাদাম হাল দিয়ে ধরে রাখে মেঘের লাগাম বাদলে বদর বলে তুলিয়া বাদাম বদরসার নাম বলে ওই নৌকার পাল তুলতে হয় ওটাকে বাদাম বলে বাদলে বদর বলে তুলিয়া বাদাম হাল দিয়ে ধরে রাখে মেঘের লাগাম মেঘের লাগাম ধরে কি দিয়ে নৌকার হাল দিয়ে বাদলে বদর শাহের নাম উচ্চারণ করে নৌকা সারলে মেঘের লাগাম ধরে রাখতে পারে নজুবিল্লাহ কত বড় ভয়াবহ সিরিকি কথা বহুবার বলেছি আবারও বলি আপনার ট্যাক্সের টাকা দিয়ে চলে ইসলামিক ফাউন্ডেশন আপনার ট্যাক্সের টাকা দিয়ে চলে ইসলামিক ফাউন্ডেশন সেই ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো বইয়ের মধ্যে শিরিক দেওয়া আছে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত বই নাম তার নবী আউলিয়াদের কিচ্ছা শোনো বইটার নাম হল নবী আউলিয়াদের কিস্তা শোনো এই বইটা কিনবেন কিনে দেখবেন যে বদরসার কারামতিতে বঙ্গোপসাগরে নৌকা ডুবে যাচ্ছিল জাহাজ সেই জাহাজ যখন বদর বদর বলে আওয়াজ করল তখন বদর শাহ চিটাগাংয়ের বন্দরে সকালবেলা মর্নিং ওয়াক করছিলেন সেই অবস্থায় তিনি সেই জাহাজকে উদ্ধার করলেন ওরা আপনার টাকা দিয়ে আপনার ট্যাক্সের টাকা দিয়ে ইসলামিক ফাউন্ডেশনের বই ছাপিয়ে জাতিকে সিরিকে দাওয়াত দেওয়া হচ্ছে অল্প দুঃখে আল্লাহ ইসলাম আন্দোলনের মহতারাম আমি জামাত doctor Ghalib sir doctor Asadullah Ghalib sir Hadith Foundation কায়েম করেন নেই হাদিস ফাউন্ডেশন যদি আজকে কায়েম না হতো হাদিস ফাউন্ডেশনের প্রিন্টিংস যেই দাওয়াত ইলেকট্রনিক্স যে দাওয়াত হাদিস ফাউন্ডেশন যে যে কত ফারাইজ মাসলা মাসাইল যা দেওয়া হচ্ছে জাতির সামনে বিভিন্ন কেতাব অনুবাদ করে যা দেওয়া হয়েছে জ্ঞান সমৃদ্ধ এক বিশাল এক লাইব্রেরি আপনি অল্প টাইমে পেয়েছেন ফালিল্লাহ হামদ তখন কি হতো তখন পরিস্থিতি আরো ভয়াবহ হতো বলছিলাম যে রসুলামের জামানায় চারিত্রিক অবস্থা যা ছিল বর্তমান জামানার চেয়ে বেশি ভয়াবহ আর রসুলামের জামানায় সেরেকের অবস্থা যা ছিল সেই জামানার চেয়ে তা এখন বেশি ভয়াবহ রসুল্লাহ সাল্লাম চারিত্রিক এই বিষয়গুলির উপরে কথা বলার আগে সর্বপ্রথম তাওহিদের উপর কথা বললেন হে লোক সকল তোমরা লা ইলাহা বলো তাহলে তোমরা সফল হবে আগে তাওহিদটা ঠিক করে নাও তাওহিদ ঠিক করলে পরে আখলাকটা ঠিক হয়ে যাবে বাকিটা আস্তে আস্তে ঠিক হবে কিন্তু তাওহিদটা আগে ঠিক করতে হবে বন্ধুগণ আজকে বর্তমান যে বিপর্যস্ত অবস্থা আল্লাহ পাক সেই নবী সাল্লা সাল্লামকে যখন এই পৃথিবীতে পাঠালেন নবী সাল্লা সাল্লাম চিন্তা করছেন এই সমাজকে কি করে ভালো করা যাবে এই সমাজের পরিবর্তন কি করে আনা সম্ভব আল্লাহর তরফ থেকে জবাব আসলো জাবালে নূরের হিয়া হেরা গুহায় নবী সাল্লাম চুপচাপ ধ্যানমগ্ন অবস্থায় চিন্তায় কিং কর্তব্য বিমুখ এ সমাজ কি করে ভালো করা যায় আল্লাহ পাক বললেন হে জিবরিল তুমি যাও এই লোকটাকে বলো এখানে বসে থাকলে হবে না পড়াশোনা করতে হবে ওনাকে একটু পড়ালেখা করতে বলো পড়তে বলো জিবরিল আমিন আলাহাল্লাম এসে বললেন একরা ইয়া মোহাম্মদ হঠাৎ করে ধ্যানমগ্ন অবস্থায় যখন একরা শব্দ আওয়াজ পেলেন উপরের দিকে তাকিয়ে দেখছেন বিশাল এক ব্যক্তি ভয়ানক ব্যক্তি জাবরি ধরে বলছেন একলা ইয়া মোহাম্মদ এ মোহাম্মদ তুমি পড়ো নবিসাম বলেন মা আনাবে কারিন আমি পড়তে জানি না তিন তিনবার একইভাবে আলিঙ্গন করলেন ঘটনা আপনাদের জানা আল্লাহ পাক বলেন ওয়ামা মিন কিতাব ইদাল্লাল মুবতিলন হে নবী আপনি সত্যি ইতিপূর্বে কোনো কেতাব পড়েননি আপনি কোনো কেতাব পড়েননি আর এই কেতাবকে আপনি খড়ি মাটিতে অঙ্কন করেননি তার মানে নবিসাল্লাম নিরক্ষর ছিলেন অক্ষর জ্ঞান ছিল না নিরক্ষর ছিলেন অক্ষর দেখে পড়তে জানতেন না পারতেন না মা আনাবে কারিন আমি পড়তে পারি না তিন তিনবার বলার পরে জিবরিল আমিন তিনবার চার টেপে ধরে বললেন একরা বিসমে রব্বিকালি খালাক করুন আপনার প্রভুর নামে যেই প্রভু সৃষ্টি করেছেন রব্বানি শিক্ষা ব্যবস্থা কোরআন সুন্নার শিক্ষা ব্যবস্থা কোরআন হাদিসের নির্ভেজাল প্রশ্রবণ থেকে অবগাহন করে কোরআন সুন্না ভিত্তিক জীবন গঠন করার দৃঢ় প্রত্যয় গঠন গ্রহণ করবার জন্য প্রথম দিনে সবক দিলেন যে আল্লাহর ইলাহি শিক্ষা থেকে তুমি শেখো আল্লাহর ইলাহি শিক্ষা যাদের নাই তাদের হালতটা কি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষক এত বড় বেহুদা আর এত বড় নির্লজ্জ আর এত বড় নাদান মূর্খ যার নলেজ নর্মাল কাণ্ড জ্ঞান পর্যন্ত নর্মাল কমন সেন্স পর্যন্ত নাই বলছে সালাম আলাইকুম আমাদের সালাম ছিল সালাম আলাইকুম সালাম আলাইকুম ছিল আমাদের সালাম কিন্তু নির্ধারিত একটি দলের নাম উল্লেখ করে বলছেন যে অমুকদের দ্বারায় সালাম পরিবর্তন হয়েছে এটা ঘটনা মনে পড়ে গেল ঘটনা বললে আবার অনেকে রাগও হয় কিন্তু বুঝতে সহজ হয় আমার চাষা তো খ্যাত কামলা নিয়েছে খ্যাত নিরানি দর্দন তো দেখে যে খ্যাতের মধ্যে ঘাস ঠিক মতো কাটা হয়নি তোরা খ্যাত নিড়ি দিলি ঘাস রয়েছে কে কয় যে এদিকে ঘাস রইল যে কয় এই লাইনটা তামে কেটেছে একটা লোকের নাম তামে বলে এটা তামে কেটেছে বলে এদিকেও তো ঘাস রয়েছে কয় ওটাও তামে ওদিকেও তো ঘাস রয়েছে তা ওটাও তামে তো সবাই তামে পুরা খ্যাতি নিরানি দিয়েছে তামে যেখানে ঘাস আছে সেটাই তামের দোষ লোকের নাম কি জানি না তামে ডাক নাম লোকেরা তামে বলে ডাকে তো পুরা ক্ষেতটাই যখন তামে ঘাস কেটেছে আজকের বিলটা পুরাটাই তামেকেই দেওয়া হোক তোরা কি করেছিলি সারাদিন এবার তামের ঘাড়ের দোষ চাপাতে গিয়ে নিজেরা এমনভাবে ঠগল যে এখন আর কোনো উত্তর নাই জব যা কিছু হবে সব ওই দাড়িওয়ালার দোষ যা কিছু হবে সব টুপিওয়ালার দোষ সব টুপিওয়ালার দাড়িওয়ালা যদি অপরাধী হয় সব টুপিওয়ালার দাড়িওয়ালাকে ধরে সকাল বিকাল যদি তুমি খিস্তি খেউর করহে হে প্রফেসর ভালো করে মনে রাখো তোমার বাপ মায়ের বিয়েটা ওই দাড়িওয়ালা টুপিওয়ালা করাইছে তোমার বাপ মায়ের বিয়ে ওই দাড়িওয়ালা টুপিওয়ালা পড়াইছে তোমার বাপ মাকে কবরস্থ করার জন্য জানাজা তো ওই দাড়ি টুপিওয়ালারাই করেছে এদেশে এক দুর্ধর্ষ কমর ছিল কুলাঙ্গার কমরেড তোহা খান সেই কম রেট তহা খান যিনি মারা গেল মৌলবী আছে তো এরকম অনেক জাতের মৌলবী পৃথিবীতে পাওয়া যায় দরকারি মৌলবী সরকারি মৌলবী আর তরকারি মৌলবী হলো সরকারি মৌলবী সরকারের দালালি করার কাজ হলো দরকারি মৌলবী যেখানে দরকার সেখানে কাজে লাগে আর হলো তরকারি মৌলবী সব তরকারির মধ্যেই চলে নিরামিষ তো কমরেড তোহা খানের জানাজা পড়াইল যে মৌলবী সে আবার কে কমরেড তোহা খানের জানাজা দেশের মাটিতে হয় আর পড়ায় তা মৌলবী কেন আপনি খ্যাত কামলা বেশি খেতে পারেন না আপনার যদি পেটে খাওয়ার সমস্যা হয় আর এই নাস্তিকের জানাজা না পড়ালে যদি আপনার ইমামতি চলে যায় আপনার ওই ইমামতিকে আস্থা খুলে ফেলে দিয়ে চলে যান কিসের ইমামতি ইমামতির দরকার কেন তোমার মানুষের খেতে কান্না বেছে খাও কিন্তু কমিউনিস্ট নাস্তিক যারা স্বঘোষিত নাস্তিক তাদের জানাটা পড়ার অধিকার তোমাকে কে দিল যাকে বরফির নাম রেখেছ আব্দুল কাদের জিলানি তিনি কি বলেছেন মান তারাকা সালাত ফাকতুলুহু বিসসাইফ যে ব্যক্তি সালাদ ত্যাগ করে ওকে তালোয়ার দিয়ে মেরে দাও মারার দায়িত্ব সরকারের আপনার নয় সরকার মারলে মারবে না মারলে সরকার আল্লাহ কাছে জবাব দিবে বেনামাজিকে তলোয়ার দিয়ে মেরে দাও এটা আব্দুল কাদের জিলানি ফতোয়া ফালা তুগাসিলুহু সে মারা যাওয়ার পর তাকে গোসল দিও না ওলা তুকা ফিনুহু তাকে কাফনে জড়ায়ও না ওয়ালা তাদফানুহু ওলা তুসাল্লু আলিহি তার জানাজা পড়ো না ওলা ওয়ালা তাদফানুহু ফি মাকাবিরিল মুসলিমিন মুসলমানের গোরস্থানে তাকে দাফনও করো না ইমাম আহমদ বিন হাম্বল রহমাল্লাহ বলছেন কে ধরে জেলখানায় বন্দি করো আর সাবুক পিটতে থাকো মাসলা দুই ইমামের দুইটা উলাট পালট হয়ে গেলে ঠিক করে নিয়ে ইমাম আহমদ বিন হাম্বল রহমাউল্লাহ এবং ইমাম আবু হানিফার নরমান বিন সাবেদ বিন জুয়াত আল কুফি রহমাউল্লাহ দুইজনের ফতোয়া একটা হলো যে চাবুক পিটতে থাকো জেলখানায় যতক্ষণ পর্যন্ত সে সালাত না শুরু করবে ততক্ষণ পর্যন্ত চাবুক মারতেই থাকো জেলখানা থেকে বের করতে দেওয়া যাবে না আর আরেকজন ইমাম বলছেন না তার ঘাড়ের ভর তলোয়ার তুলে রাখো আর বলো তবাব কর সালাদ পড়বি কিনা বল যখন সে সালাদ পড়ার স্বীকৃতি দিবে তখন তলোয়ার সরায় নাও আর যদি স্বীকৃতি না দেয় তলোয়ার চালিয়ে দিয়ে দ্বিখণ্ডিত করে দাও এটা হলো বড় বড় ইমামদের ফতুয়া যে ইমামকে মেনে আপনি আবু হানিফা ইমাম আবু হানিফার ফতুয়া মেনে হানাফি হয়েছেন যে পীরকে মেনে আপনি বরফির আব্দুল কাদের জিলানি বলছেন তাদের ফতুয়া হলো এগুলি আর আপনি ইমাম হয়ে মুফতি হয়ে আলেম হয়ে নির্লজ্জ বেহার মতো কুলাঙ্কারদের এই কুলাঙ্গারদের জানাজা পড়াতে যান নাস্তিকদের লজ্জা করেন আপনার বন্ধুগণ সর্বোচ্চ বিদ্যাপীঠ আপনার ট্যাক্সে ওই বিদ্যা চলে ওই বিদ্যাপীঠ চলে এদেশের জাতীয় সম্পদ যেটাকে পাস আপনার প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়েছিল যে ঢাকা ইউনিভার্সিটিকে প্রাচ্যের অক্সফোর্ড বলে খ্যাত সেই ঢাকা ইউনিভার্সিটির এমন নাদান প্রফেসর তিনি বলছেন আমাদের সালামটা ছিল সালাম আলাইকুম তারপরে আসসালাম আলাইকুম এটা বিশেষ এক দলের লোকেরা বানিয়েছে তার মানে দেশের দাড়ি টুপি যারা আছে যাদের আছে তারা সবই একই দলের তাই ওই আলেম মুফতিদেরকেও বলছি বুজুর্গানে দিনদেরকে বলছি যে আপনি যতই মন বলেন যে ওরা ওই আমরা আরাক কিন্তু দাড়ি টুপি যতক্ষণ আপনার আছে এই নাস্তিকেরা আপনাদেরকে অবশ্যই এক কাতারেই গণ্য করে থাকে তাহলে সেখানকার সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষক নামের কলঙ্ক তার যদি হালত এই হয় যে সালাম সম্পর্কে তার সঠিক জ্ঞান নাই তো সঠিক জ্ঞান যদি না থাকে তো তোমাকে মাতব্বরই করতে বলছে কে আবার আরেকজনের ঘাড়ে দোষ তাহাতে বলছে কে উদরপিণ্ডি বুদর ঘাড়ে এই ইতিহাস তো আজকে নয় এই ইতিহাস শুধু আজকের নয় সেই বড় বিদ্যাপীঠ প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত সেই বিদ্যাপীঠের আরেকজন স্বনামধন্য প্রফেসর তিনি বলছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম ডাকাতি করার জন্য রাস্তায় দাঁড়িয়েছিলেন তাই তো বদরের যুদ্ধ শুরু হয়েছিল বদরের যুদ্ধের ইতিহাসের প্রফেসর ইতিহাস শিখাচ্ছে ইসলামের ইতিহাস শিখাচ্ছে ছাত্রদেরকে আর বলছে নবী সাল্লা সাল্লাম ডাকাতি করার জন্য কিছু লোক নিয়ে সিরিয়ার বাণিজ্য কাফেলার উপরে ডাকাতি করার জন্য তাই তিনি রাস্তায় দাঁড়িয়েছিলেন তাই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল কিন্তু প্রকৃত ইতিহাস কি রসুল্লাহ সাল্লামকে মদিনায় মক্কায় থাকতে দিল না সাহাবাই কেরামদের মক্কায় থাকতে দিল না তাদের সম্পদগুলি কেড়ে ছিঁড়ে রেখে দিয়ে খালি হাতে তাদেরকে বিদায় করে দিল রাতের অন্ধকারে কেউ বা কেউ বা মায়ের খেয়ে কেউ বা ধাওয়া পাল্টা ধাওয়ার মাঝখান দিয়ে জীবন বাজি রেখে ইমানকে হাতে নিয়ে মদিনায় পৌঁছে গেলেন লক্ষ লক্ষ টাকার সম্পদ মক্কায় পড়ে থাকল এনারা মদিনায় এসে নিঃস্ব মক্কা থেকে সেই সম্পদগুলি আনতে দেয় না এরপরে মক্কার কাফেরেরা চাঁদা তুলে আবু সুফিয়ান বিন হার রাজি আল্লাহ তালু তখন ইসলাম গ্রহণ করেন নেই তার নেতৃত্বে সিরিয়া এক বাণিজ্যিক বহর পাঠিয়ে দিল সেখানে এই টাকা নিয়ে এই চাঁদা তুলা টাকা নিয়ে ব্যবসা করে সেখান থেকে অস্ত্র শস্ত্র আমদানি করে মক্কা এসে মক্কা থেকে মদিনার উপরে সশস্ত্র আক্রমণ চালাবে এই হলো তাদের পরিকল্পনা আল্লাহ তখন অর্ডার দিলেন যে এখান থেকে সিরিয়া থেকে অস্ত্র নিয়ে যাবে মদিনার উপর দিয়ে সিরিয়া থেকে মক্কায় যেতে হলে মদিনার উপর দিয়ে যেতে হয় মদিনা শহরের উপর দিয়ে না হলেও মদিনা জেলার উপর দিয়ে যেতে হয় এম্বো বন্দরের পাশ দিয়ে বদর প্রান্তের উপর দিয়ে এম্বো বন্দরের পাশ দিয়ে রাবেগ হয়ে যেই জেদ্দা হয়ে মক্কায় যাওয়ার সেই পুরাতন রাস্তা সেই রাস্তা দিয়ে তারা সিরিয়া থেকে অস্ত্র আমদানি করে চাঁদা তুলে টাকা পয়সা জমা করে সেই টাকা দিয়ে মদিনার মুসলমানদেরকে মদিনার মাটিতেও শান্তিতে থাকতে দেবে না তাদেরকেও সশস্ত্র আক্রমণ চালাবে তখন আল্লাহ বললেন এদেরকে রাস্তায় দাঁড় করে ধরো তোমাদের অর্থ সম্পদ ওখানে রেখে দিয়েছে কেরে তোমরা এখান থেকে কিছু নিয়ে নাও কাকে অর্ডার দিলেন আল্লাহ কিসের বিনিময়ে ওখানে কেড়ে রেখেছে তার বিনিময় এখান থেকেও তোমরা নিয়ে নাও তোমাদের প্রাপ্যটা এখান থেকে নিয়ে নাও যে অস্ত্র এদিক দিয়ে নিয়ে গিয়ে তোমাদের উপর আক্রমণ করবে সেই অস্ত্রগুলি ওখান থেকে কেড়ে নাও যাতে আক্রমণ করার সুযোগটা না থাকে এর নাম ডাকাতি জুবিল্লাম জালেক আগে পরের ইতিহাস পুরাটা বাদ দিয়ে চট করে বলে দিলেন সেই সর্বোচ্চ বিদ্যাপীঠের বড় বিদ্যান সাহেব মহোদয় তিনি বলে দিলেন যে শোনো বাবারা তোমরা তো ইসলামের ইতিহাস ভালো করে জানো না আমি হলাম ইতিহাসের প্রফেসর চার বছর লেখাপড়া করেছি অনার্স করেছি তারপরে মাস্টার্স করেছি তারপরে এমফিল করেছি ডক্টরেট করে আমি হয়েছি ইতিহাসের প্রফেসর আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ডাকাতি করার জন্য রাস্তায় দাঁড়িয়েছিলেন নাউজুবিল্লামিদা লেখা এই হল তাদের হালত সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলির আজকে অবস্থা লক্ষ লক্ষ টাকা জাতির খরচ করতেছে কিন্তু সেখান থেকে জন্ম দিচ্ছে চরিত্রহীন আর চরিত্রহীনা হাজার হাজার দেহ ব্যবসায়ী জন্ম হচ্ছে সেখান থেকে একটা ভালো মেয়ে হাজারোটা ভালো মেয়ে ওই সমস্ত বিদ্যাপীঠে ভর্তি হচ্ছে তার মধ্যে একাধজন তার সতীত্ব নিয়ে ফিরে আসতে পারছে কিনা সন্দেহ ওই সমস্ত ইউনিভার্সিটিতে যাওয়ার আগে যত বড় চরিত্রবতী হোক না কেন চরিত্রবাণী হোক না কেন সেখান থেকে চরিত্র নিয়ে ফিরে আসাটা খুবই কঠিন চরিত্র নিয়ে কেউ ফিরে আসে না তা আমি বলবো না আমি বলবো যে হাজারে লাখে এক একজন চরিত্র নিয়ে ফিরে আসতে পারে কিনা সন্দেহ আল্লাহ রব্বুল আলমিন তার নবীর মাধ্যমে কোরআন সুন্না ভিত্তিক শিক্ষা চালু করলেন একরা বিসমে রব্বিকাল্লাদি খালাক আল ইনসান আমিন আলাক একরা রব্বুকাল আকরামুল্লাদি আল্লাম আবিল কালাম আল ইনসান আমা আলম সেখান থেকে শিক্ষা দেওয়া হলো চরিত্রের শিক্ষা দেওয়া হল মানুষের অধিকার শিক্ষা দেওয়া হল দুনিয়াবিদ চলার পথ শিক্ষা দেওয়া হল পারলৌকিক জীবনের নাজাতের পথ শিক্ষা দেওয়া হল আন্তর্জাতিক পরিমণ্ডলে মানুষের পারস্পরিক সম্পর্ক কি হবে শিক্ষা দেওয়া হল তাম পৃথিবীকে তাক লাগিয়ে দিলেন সেই মাটির ধুলার মধ্যে বসে সেখান থেকে যারা শিক্ষা গ্রহণ করলেন পুরানো সুন্না ভিত্তিক সিলেবাস আপনারা ইতিহাস জানেন ইতিহাস বলে নতুন করে আর সময় ক্ষেপণ করতে পারি না চাই না একটা কথাই রোমান রোমান প্রেসিডেন্টের দূত এসে মদিনার মাটিতে মুসলিম জাহানের খলিফাকে লক্ষ্য করে বলেছিলেন ইয়া আমারও হে উমর আদালতা তুমি ন্যায় বিচার করো আমিনতা তাই তুমি নিরাপদ আছো মাথা নিন্তা তাই তুমি খেজুরের গাছের তলায় ঘুমিয়ে আছো মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খত্তাব রাজিয়াল্লাহু তালানুস ইন্টারভিউ নেওয়ার জন্য সুদূর ইটালি থেকে রোমান প্রেসিডেন্ট কায়সার রোমান প্রেসিডেন্ট কায়সার তার বিশেষ দূত পাঠিয়েছেন মদিনায় গিয়ে দেখো অর্ধ পৃথিবী কাঁপে যার আঙ্গুল হেলুনিতে তার জীবন চরিত্র কেমন তার চলাফেরা কেমন একটু দেখে এসে আমাকে জানাও খুঁজতে খুঁজতে তিনি পেলেন মদিনার এক খেজুরের বাগানে শুয়ে আছেন মুসলিম জাহানের খলিফা ওমর মুখাত্তাব ঐতিহাসিকগণ বলছেন তার হাতের চাবুকটা মাথার তলে দিয়েছেন বালিশ বানিয়েছেন হাতের চাবুক হাতের চাবুক মাথার তলে বালিশ বানিয়ে মুসলিম জাহানের খলিফা উমরুল খাত্তাব খেজুরের গাছের ছায়া তলায় ঘুমাচ্ছেন ওয়াল আরাকু ইয়াসকুতুমিন ঐতিহাসিকগণ বলছেন যে ঘাম কপাল থেকে ঝরে ঝরে সেই খেজুর গাছের তলার বালু ভিজে যাচ্ছে মুসলিম জাহানের খলিফা উমরুল খাত্তাবের কপালের ঘাম খেজুরের গাছের তলায় বালুর উপরে করে বালু ভিজে যাচ্ছে তখন তিনি ওখানে দাঁড়িয়ে মন্তব্য করছেন ইয়ামরু হে উমর আদালতা তুমি ন্যায় বিচার করেছ আমিনতা তাই তুমি নিরাপদ থেকেছ নিমতা তাই তুমি আজকে ঘুমন্ত অবস্থায় আছো তোমার নিরাপত্তা আছে তোমার জানেন হয় নাই তুমি খেজুরের গাছের তলায় ঘুমাতে পারো আমাদের দেশের রাজা বাদশারা সুরম্য অট্টালিকার ভিতরে থেকেও তাদের নিরাপত্তাহীনতা ভোগ করে মাটির তক্তে বসে মসজিদে নববীর ইউনিভার্সিটিতে ইলাহি তালিমি কেন্দ্র থেকে রব্বানি সিলেবাস থেকে আল্লাহ দেওয়া কোরআন সুন্না ভিত্তিক এই সিলেবাস পরে তদানীন্তন কালের দুর্ধর্ষ মানুষগুলি এমন সোনালী মানুষে পরিণত হল গোটা পৃথিবী তার নজির দেখাতে সক্ষম হয়নি আজকেও হবে যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ঢেলে সাজানো যায় শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাসগুলি পরিবর্তন করা যায় দুনিয়ার সব জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হয় অযোগ্য লোকদেরকে দায়িত্ব দেওয়ার কারণে যোগ্য লোককে দায়িত্ব দেওয়া হয় না যেই লোকটা সালাম আলাইকুম আর আসসালাম আলাইকুম এর পার্থক্য বোঝে না সে নিশ্চয় ঘুষ দিয়ে চাকরি নিয়েছে এতে কোনো সন্দেহ নাই নিশ্চয়ই কারো আয় হলতে চাকরি নিয়েছে এতে কোনো সন্দেহ নাই সে মুসলমানের ঘরের সন্তান সালামের সঠিক উচ্চারণ সে জানে না কোন ধরনের কথা তারপর আবার দোষারোপ করছে আর একটা বিশেষ দলকে এইভাবে এক একটা সেক্টর তাকিয়ে দেখুন মিডিয়ার দিকে মিডিয়ার অবস্থাটা কি দুঃখজনক হল সত্য এদেশের এক শ্রেণীর আলেম ওলামা তাদেরকে কি বলবো বলার ভাষা আমরা পাই না পিস টিভি বন্ধ করার জন্য আদা পানি লেগে খেয়ে বসেছিল আর আজকে সেই নয় নম্বরই চ্যানেল চালায় তেরো নম্বরই মহিলা দিয়ে সেই সমস্ত চ্যানেলগুলি বন্ধ করার পক্ষে লোক পাওয়া যায় না হুজুর সাহেবেরা চুপচাপ বসে আছেন ওখানকার ইউনিভার্সিটির প্রফেসর তিনি বলছেন সালাম আলাইকুম আর সালাম আলাইকুম পার্থক্য বোঝে না ঠিক অনুরূপভাবে এদেশের এক শ্রেণী আলেম ওলামা আছেন তথাকথিত ধর্মীয় শিক্ষা দিচ্ছেন সর্বোচ্চ বিদ্যাপীঠের সর্বোচ্চ ব্যক্তিত্ব কিন্তু তিনি বলছেন যে সৌদি আরবের সরকারের পক্ষ থেকে পাঁচশো করে রিয়াল দেওয়া হয় পাঁচ ছয়শো রিয়াল দেওয়া হয় আর সেই রিয়াল খেয়ে এরা জোরে আমিন বলে সৌদি আরব থেকে পাঁচ ছয়শো দেওয়া হয় ওই পাঁচ ছয়শো রিয়াল বাংলাদেশে ভাঙালে পাঁচ হাজার ছয় হাজার টাকা হয় তিনি আবার ওই প্রফেসর আছে আবার কম কি ওই প্রফেসর তো দুই সালামের এটা হল ভুল সালাম একটা সঠিক সালামের পার্থক্য বোঝে না আর আর একজন বড় মুফতি লক্ষ লক্ষ জনতার রাহবার তিনি যখন বলছেন যে পাঁচশো ছয়শ রিয়াল দেওয়া হয় সেই দিন বিচারের কাঠগড়ায় যেদিন ওই নিরীহ লোকটি দাঁড়াবে যেই লোকটি জোরে আমিন বলেছিল মসজিদে আর মসজিদ কমিটির লোকেরা কাঠ দিয়ে পিটিয়ে মসজিদের মধ্যেই রক্তাক্ত করে ফেলে দিয়েছিল তিনি পত্রিকায় লিখেছেন তিনি এখন একজন ডাক্তার এদেশের cream figure elite person billion ছাত্র হাতে গোড়া এরকম ছাত্র খুব কম হয় তিনি বলছেন পত্রিকায় লিখছেন জোরে আমি বলার অপরাধে মুসল্লিদের কাঠের আঘাতে লাঠির আঘাতে মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত ছুটে গেল মসজিদের মধ্যেই লুটে পড়লাম জোরে আমি বলার অপরাধে মুসল্লিদের কাঠের আঘাতে মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত ছুটে গেল মসজিদের মধ্যেই লুটে পড়লাম তার নিজের কাহিনী নিজের পত্রিকায় ব্যক্ত করছেন বেঁচে আছেন ভদ্রলোক কোনোদিন সুযোগ হলে দেখা হতে পারে জিজ্ঞেস করেন বলছিলাম যে ওই প্রফেসর দোষ চাপাচ্ছে একজনের ঘাড়ে আর এই মৌলবী বলছেন যে পাঁচশো রিয়াল দেওয়া হয় ছয়শ রিয়াল দেওয়া হয় ওই অসহায় রিক্সা চালক সে যেদিন শুনেছে আল্লাহ নবীর জোরে আমিন বলেছেন তাই সে নবীর সুন্নতকে আমল করতে গিয়ে জোরে আমিন বলে পাঁচশো টাকা তাকে দেওয়া হয় ছয়শ টাকা থেকে দেওয়া হয় আর এ দেশে ভাঙালে হয় ছয় হাজার পাঁচ হাজার কয় রিয়ালে কয় টাকা হয় এই খবরও তিনি জানেন না এতটুকু বিদ্যা নিয়ে কোটি কোটি মানুষের নেতৃত্ব দিচ্ছেন যারা তাদের হালতটা কি এই জন্য হাদিস ফাউন্ডেশন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু ঢেলে সাজানো নতুন করে ঢেলে সাজাতে এই জাতিকে আবার পুনর্জীবিত করতে হলে শিক্ষা সংস্কার অবশ্যই করতে হবে এতে কোনো সন্দেহ নাই নিভু নিভু গতিতে আমাদের এই প্রতিষ্ঠান এগিয়ে চলেছে মাদারটেক ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা বিশেষ বিভাগ খোলা হয়েছে ভাষা কোর্স বিভাগ আপনারা মিডিয়ার মধ্যে আমাদের ছেলেদের সেই কার্রাবাইগুলি আসে না আজকেও সকালবেলা একটা ছেলে যখন ফজর পড়াচ্ছে আমার চোখের পানি আমি সংবরণ করতে পারি না এরা অল্প বয়সের ছেলে ফজরের সালাদ পড়ালো সুন্নতি কেরাত দিয়ে প্রথম রাকাতে সুরা সাজদা আর দ্বিতীয় রাকাতে সুরাত উদ্দাহার বাচ্চা মানুষ কিছু উনিশ কুড়ি হয় রুকু সেজদা কিছু কম বেশ হয়ে যায় হয়তো একটু রুকুটা তাড়াতাড়ি হয়ে গেল সেজদাটা একটু দেরিতে হয়ে গেল এটা হতেই পারে এটা ট্রেনিং সেন্টার এখান থেকে ধৈর্য ধারণ করে তাদেরকে উৎসাহ দিয়ে তাদের কাছ থেকে আমাদেরকে শিখতে মানে তাদেরকে আমাদেরকে শিখায় এই গ্যারাপ করতে হবে লাইনে তুলতে হবে সকালবেলা তালিম হচ্ছে তাফসিরুল কোরআন পড়া হচ্ছে একটা ছোট্ট বাচ্চা ছেলে তিন বাচ্চার বাপকে যদি দাঁড় করানো যায় তো ঠ্যাং কাঁপতে থাকবে কিন্তু এই বাচ্চাটা অকপটে পড়ে যাচ্ছে মনে হচ্ছে যে একদম টসটস করে তার দানার মতো ঝরছে তার মুখ দিয়ে কথা অথবা করছি প্রাণ খুলে দোয়া করছি আপনারা সাহায্য দিচ্ছেন দেশ বিদেশ থেকে ভাই ব্রাদার বনেরা দিন বনেরা সহযোগিতা করছেন আপনাদের সহযোগিতায় তিলে তিলে এই প্রতিষ্ঠান গড়ে উঠছে আলহামদুলিল্লাহ জাহেলিয়াতের মাটিতে জাহিলিয়াতের অক্টোপাসের মতো জাহেলিয়াত আঁকড়ে ধরেছে জাতিকে জাহেলিয়াতের অমানিসার নিকোষ কালো অন্ধকার ঘোর ঘোরতর সেই রাত্রি তার ভিতরে এই সামান্য বাতি নিয়ে নিভু নিভু গতিতে আমরা এগিয়ে চলেছি আজকে এগিয়ে যাবে এইভাবে প্রতিষ্ঠানগুলি আমাদের সংস্পর্শে আদিস ফাউন্ডেশনের সিলেবাস ফলো করে যে সমস্ত ছেলেরা পড়ালেখা করছেন সেই সমস্ত প্রতিষ্ঠানগুলিতে আমরা গিয়ে প্রথমেই জিজ্ঞেস করি আল্লাহ কোথায় ছোট্ট সোনামণিরা বলেন আল্লাহ আসমানে আমাদের নবী কিসের তৈরি মাটির তৈরি আমাদের নবীর বাড়ি কোথায় মক্কায় আমাদের নবী কি গায়েব জানতেন না দলিল দলিলও পেশ করতেছে এইভাবে গোটা দেশব্যাপী শিক্ষা সংস্কার যদি করা যায় শিক্ষা সংস্কারটা খুব জরুরি প্রয়োজনীয় বিষয় শিক্ষা সংস্কার না হলে তাহলে জাতি পরিবর্তন করা সম্ভব নয় ফেরাউন যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করল ফেরাউনির এই আচরণের উপরে মন্তব্য করেছিল জনৈক একজন আলেম তিনি বলছিলেন ফেরাউন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 নিজের তরফ থেকে কোনো কথা বলতেন না তাহলে আল্লাহ নবীকে আবার এর বললেন তার মানে নবীর মাধ্যমে উম্মতকে শিক্ষা দিচ্ছেন নবী তো নিজেই বলতেন না হাওয়া নবী সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না যতক্ষণ ওহিনাজিল না হতো আল্লাহ পাক সেই নবীকে আবার বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা নিশ্চয়ই আপনার শ্রবণ শক্তি আপনার দৃষ্টিশক্তি আপনার অন্তকরণ প্রত্যেকটা বিষয়ে আল্লাহর দরবার জবাবদিহির কাজ করে দাঁড়াবে অনুমান ভিত্তিক কোনো কথা বলবার সুযোগ নেই যেটুকু আছে জানা সেটুকু বলো না জানা থাকলে আমি জানি না বন্ধুগণ ফেরাউন শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছিল আজকে জাহিলিয়াতের শিক্ষা জয় জয়কার চলছে সব জায়গায় নাস্তিক বানানোর সিলেবাস তৈরি করা হচ্ছে পড়ানো হচ্ছে বঙ্কিমচন্দ্র মধুসূদন দত্ত এগুলি পড়ে যখন জাতির যুবকেরা নাস্তিক্য ভাবাপন্ন হয়ে উঠছে ফিলোসফিয়ার দর্শন পড়ে পড়ে মাথাটাকে যখন নষ্ট করে ফেলেছে তারই পাশাপাশি সামান্য কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে একটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হল কেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের যিনি প্রধান পরিচালক তিনি জাতীয় সঙ্গীতের সুর নকল করে হ্যাঁ একটা সুন্দর একটি হাম তৈরি করেছে হামটা আমি শুনেছি শোনার সুযোগ হয়েছে ওই হামদের মধ্যেও ত্রুটি আছে আকিদাগত ত্রুটি ওই হামদের মধ্যেও আছে আবার কালকে আর একজন ধরবে মাদানি তো সাফাই গেয়ে গেল কিন্তু এই শব্দটা ফলো করেনি হ্যাঁ ফলো তো করেছি আমি ফলো তো আমি করেছি কাজেই ওই জন্য বলছি তার ভিতরে ত্রুটি কিছুটা আছে কিন্তু ওই পূর্ণ কথার চেয়ে তো শত শতগুণ ভালো কথাগুলি অপরাধকে সুর নকল করে বলেছে সুর তো নকল আপনিও করেন সুর তো আপনিও নকল করেন আপনার আম্মা শিখিয়েছিলেন আব্বু বলো তখন আপনি আব্বু বলেছিলেন আপনার আম্মা শিখিয়েছিল আপনার আম্মার মুখে নকল করে করে আপনি আব্বু ডেকেছিলেন নকল কাকে বলে একটা মডেল দেখে একটা মডেলকে ফলো করে আর একটা নতুন জিনিস তৈরি করার নাম নকল না ওই মডেলের নামে ওই কোম্পানির নামে ওই কোম্পানির নামে আপনি বানায় ওই কোম্পানির সিল দিলেন তার নাম নকল আপনি একটা চাইনিজ মাল দেখে ওই মডেলে আর তৈরি করলেন আপনার সিল আপনি মারলেন বলেন আমি বানাইছি তা আপনি তো বানাইছেন আপনার উস্তাদ লাগে না একটা গান শিখতে হলে তো উস্তাদ লাগে একটা সুরা শিখতে হলে তো উস্তাদ লাগে যে উস্তাদের কাছে পরে দেখা যায় যে কণ্ঠস্বর খানিকটা ওই উস্তাদের মতো হয়ে যায় এটার নাম নকল এটার নাম তো নকল নয় নকল হলো যেটা দুই নম্বরই বানানো হয় ওটার নাম নকল ঠিক আছে সেখান থেকে আনছে তারপর এখন প্রমাণ পাওয়া গেল ওটা আর একজনের কাছ থেকে নকল করা যদি এটা নকল হয় তাহলে ওটাও নকল ঠিক আছে মেনে নিলাম নকল করেছে বেচারা তোমার আদালতে কতটুকু ভুল করেছে সেটা তোমার দেখার বিষয় একটা শিক্ষা প্রতিষ্ঠান তিনি বন্ধ করার স্পর্ধা তোমাকে কে দিয়েছে এদেশ কি মগার মূল্য হয়ে গেছে নাকি ভিক্ষে করে টাকা দিয়ে মসজিদ চলবে তোমার কথায় খুদ্া চলবে নাকি একবার সরকারি লোক এসে গেল এসে বলে এই খুদ্া পরে শোনাও আমি বলে দিলাম তোমরা যায় বলে দিও যারাই খুদ্া লিখে পাঠাইছে ওরা যেন প্রত্যেক মাসে মাসে প্রত্যেক সপ্তাহে দশ হাজার টাকা যেন আমার ব্যাংকে জমা করে আমি রাজশাহী থেকে খুদ্া দেই আমার খুদ্বার টাকা মসজিদ কমিশন ভিক্ষে করে তুলে আমাকে দেয় সম্মানী মসজিদ কমিটি ভিক্ষে করে মসজিদ বানাইছে মসজিদ কমিটি ভিক্ষে করে মসজিদের জায়গা কিনেছে মসজিদ কমিটি ভিক্ষে করে মসজিদ চালায় যখন মসজিদ চলে না তখন তো মসজিদে জিজ্ঞেস করো না যে তোমাদের মসজিদে কোনো কিছু লাগবে কিনা মসজিদ বানাবে জনগণ ভিক্ষে করে খতিবের সম্মানই দিবে জনগণ ভিক্ষে করে আর খুদ বা পড়বে তোমার লেখা খুদবা হ্যাঁ? মাদ্রাসা তুমি বানাইছো কে বানাইছে এদেশের জনগণ তাওহিদি জনতা ভিক্ষে করে করে জাকাতের পয়সা দিয়ে ফেতরার পয়সা দিয়ে কুরবানির চামড়ার পয়সা দিয়ে এদেশের জাতিকে শিক্ষা দেওয়ার আর যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে যে প্রতিষ্ঠানগুলি তোমরা চালাচ্ছ তার হালতটা কি সেখানকার শিক্ষকের হালত যদি হয় যে ছাত্র তৈরি হয় কি বন্ধুগণ এইগুলি মনের আবেগ অনেক কথা মনের ভিতরে বহুদিনের জগদ্দল পাথরের মতো বেঁধে থাকার জমাত মালার কথা সেইগুলি যখন বিস্ফোরণ হবে তখন পালাবার জায়গা পাবেন এই সমস্ত তানেরা যারা মাদ্রাসা বন্ধুর অপতৎপরতা লিপ্ত হয় বন্ধুগণ আমাদেরকে আবার ঝেড়ে উঠে দাঁড়াতে হবে আমাদেরকে নতুন করে আবার ভাবতে হবে এই প্রতিষ্ঠান কোরআন সুন্না ভিত্তিক প্রতিষ্ঠান হাদিস ফাউন্ডেশনের সিলেবাস অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান দারুল হাদিস ইউনিভার্সিটি দারুল হাদিস ইউনিভার্সিটির আদলে এদেশে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে শিক্ষা সংস্কারের এক দিগন্ত উন্মোচন করতে হবে পাশাপাশি থাকবে অর্থনৈতিক সংস্কার তার পাশে থাকবে নেতৃত্বের সংস্কার তিনটা সংস্কার যদি এদেশে হয়ে যায় কয়টা সংস্কার লাগবে তিনটা সংস্কার অর্থনৈতিক সংস্কার সুদ ভিত্তিক অর্থনীতি কিভাবে বন্ধ করা যায় জাকাত ভিত্তিক অর্থনীতি কিভাবে চালু করা যায় ইতিমধ্যে আমরা একটা ফল পেতে শুরু করেছি বাবা মা মারা গেলে তারা ক্ষয়রাত খাওয়ায় তো সেই ক্ষয়রাতের টাকা এখন মসজিদ মাদ্রাসায় দিয়ে যায় পরিবর্তন হয়েছে মানসিকতা পরিবর্তন হয়েছে মানুষ শিখতে শিখেছে আস্তে আস্তে যে এই সমস্ত পায়তা খাওয়ায় লাভ নাই শিক্ষা প্রতিষ্ঠানে কাজ দিতে হবে আজকেও এক ভাই নিয়ে আসলেন চার হাজার সাতশো টাকা কুড়ায় কুড়ায় কুড়ায় কুড়ায় কার কাছে এক হাজার কার কাছে দুইশো কার কাছে পাঁচশো এইভাবে নিয়ে এসে চার হাজার সাতশো টাকা জমা দিচ্ছেন আমি টাকায় দেখছি তোমার মতো কিছু হ্যাঁ ধনী লোক আছে যাদের টাকার কোন হালাল হারামের তমিজ নেই হালাল হারামের পার্থক্য নেই ওই ধনীর টাকার চেয়ে লক্ষ গুণ বেশি পাওয়ারফুল এই দুইশো টাকাওয়ালার টাকা কারণ তার রক্ত খামানো পয়সা সেটা কষ্ট করে সে সেটা অর্জিত করে দিয়েছে বন্ধুগণ সংস্কার যখন হয়ে যাবে আমরা কিছু উল্টায় দিতে চাই না আমরা কাউকে টেনে নামায় নিজে বসতে চাই না আমরা বলি তোমার প্রতিষ্ঠান তুমি চালাও কিন্তু এই সিলেবাসটা চেঞ্জ করে দাও তোমার প্রতিষ্ঠান তুমি চালাও তোমার দায়িত্ব তুমি পালন করো আমাদের পাওনাগুলি আমাদেরকে দিয়ে দাও আমাদেরকে অহেতুক নাড়াচাড়া করে আমাদেরকে অহেতুক কথা বলতে বাধ্য করো না আল্লাহ পাক আমাদেরকে সেই নবী সাল্লাহ সাল্লামের রেখে যাওয়া সেই মাদানী সিলেবাস অনুযায়ী মদিনার মসজিদের নবমীতে তৈরি হওয়া সেই সোনালী মানুষের রেখে যাওয়ার সেই সিলেবাস অনুযায়ী এদেশে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে চরিত্রবান যুবক মনোমুগ্ধকর যুবক যেই যুবকদের দ্বারা এই জাতি একটা কিছু আশা করতে পারে এরকম যুব শক্তি তৈরি করার এই প্রজেক্ট এই তৈরি করার এই সিলসিলা জারু করার জারি করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন আল্লাহ আমিন ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন